Mystery 916. Mystery 916. মমি এই শব্দটা শুনলেই আমাদের ভেতর একটা অন্যরকম কৌতূহল কাজ করে যে মমি কিভাবে তৈরি করা হতো বা মমি কেন তৈরি করা হতো আর মমি কিভাবে কাপড়ে পেঁচানো অবস্থায় দিনের পর দিন টিকে থাকে এরকম নানান রকমের আজগুবি প্রশ্ন আমাদের রয়েছে মমির ব্যাপারে মমি নিয়ে কথা বললে দৈব চয়নে একটা দেশের নাম চলে আসে আর সেটা হচ্ছে গিয়ে মিশর তো মমি যে শুধু মিশরীয়রাই তৈরি করত বিষয়টা আসলে এরকম না একটা অদ্ভুত মমিকরণ প্রক্রিয়া নিয়ে কথা বলা যেতে পারে আপনারা হয়তো আগুন মমি এই শব্দ যুগলটি হয়তো বা কখনো বা কখনো শুনেছেন এই আগুন মমির ব্যাপারটা প্রচলিত ছিল এই এশিয়া মহাদেশ থেকে অদ্ভুত একটা প্রক্রিয়া ধোয়া দিয়ে মানে শুধুমাত্র ধোয়া দিয়ে এই মমিকরণ প্রক্রিয়ার ব্যাপারটি শুরু হতো বা সম্পন্ন করা হতো উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল যে অঞ্চলটার নাম হচ্ছে গিয়ে কাবাইয়ান এই কাবাইয়ান অঞ্চলে বসবাস করে ইবোলাই নামের একটা উপজাতি টিম্বাক পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটে বসবাস করে তারা এই পাহাড়ের বিভিন্ন গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা ইবোলাই উপজাতির পূর্বপুরুষেরা মৃতদের মমি করে রাখতেন এই অঞ্চলের নানান গুহায় এজন্যে এই মমি ইবোলাই মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত এক্স্যাক্ট কবে থেকে এই পদ্ধতিটি শুরু হয়েছিল এই ব্যাপারে একদম সলিড প্রমাণ কারো কাছে নেই তবে অনেকেই মানে এক্সপার্টরা মনে করেন যে বারোশো খ্রিস্টাব্দের সময়টা থেকে মানে ওই সময়ের আশেপাশের কোনো একটা সময় থেকে এই ইবোলাই মমি বা ফায়ার মমির এই ব্যাপারটা শুরু হয়েছিল উপজাতিদের ফায়ার মমির এই ব্যাপারটা সর্বপ্রথম প্রকাশ্যে আনেন স্প্যানিশ একজন অভিযাত্রী যার নাম হচ্ছে ফার্দিনান্দ ম্যাজেলান এই ফার্দিন্যান্দ ম্যাজেলান পনেরোশো শতকে ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেছিলেন এবং তার পরবর্তীতে তিনি জানতে পারেন যে ইবোলাই উপজাতিরা মৃতদেহ সৎকারের ব্যাপারে এই পদ্ধতিটি অবলম্বন করেন বা অনেক আগে থেকেই তারা হচ্ছে এই পদ্ধতিতে মৃতদেহ সৎকারের কাজটি করে আসছে ইবোলাইরা ঠিক কিভাবে এই ফায়ার মমি করত সেই ব্যাপারে আসলে লিখিত কোনো বিবরণ পাওয়া যায়নি তবে প্রজন্মের পর প্রজন্ম থেকে চলে আসা গল্প থেকে নানান তথ্য পাওয়া গিয়েছে যেমন এই ফায়ার মমির ব্যাপারে যে একটা ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে যে যে ব্যক্তিকে মমি করা হতো তার এই মমিকরণ প্রক্রিয়াটি শুরু হতো ওই ব্যক্তি জীবিত থাকাকালে এটা একটা আনবিলিভেবল ব্যাপার যে একজন মানুষ জীবিত থাকা অবস্থাতেই তার ফায়ার মমির যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যেত একজন মুমূর্ষ ব্যক্তি যার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম এরকম মানুষের এই ফায়ার মমির প্রক্রিয়াটি শুরু হয়ে যেত এবং যার অবস্থা খুবই নাজুক তাকে ওই সময়টাতে মানে মুমূর্ষ অবস্থায় তাকে একরকম লবণাক্ত পানীয় পান করানো হতো ঘন ঘন যাতে করে তার শরীরে একটা পানি শূন্যতা দেখা দেয় মানে ওই ইবোলাই উপজাতিরা এই বিষয় এই ব্যাপারটা জানতো যে কোনো মানুষ যদি ঘন ঘন লবণাক্ত পানি পান করে তাহলে তার শরীরে একটা পানি শূন্যতার সৃষ্টি হবে এটা তাদের একটা বিশ্বাস ছিল যে মৃত্যুর আগে এরকম পানীয় পান করালে তাদের শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে আসবে এরকম একটা বিশ্বাস ছিল তাদের মধ্যে তো বমিকরণের মূল কাজটা শুরু হতে হচ্ছে ব্যক্তি মারা যাবার পর এই প্রক্রিয়ার সময় যেটা লাগতো সেটা হচ্ছে কয়েক সপ্তাহ আবার মাসও লেগে যেত প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হতো মৃতদেহকে এরপর ঢেকে দেয়া হতো কোলে বাও নামের এক ধরনের বিশেষ কম্বল তারপর মাথায় পরানো হতো সিনা লিবুবো নামের এক ধরনের স্কার্ফ তারপর মৃত দেহটিকে বসানো হতো সাঙ্গা চিলি মানে এটা এক ধরনের বিশেষ চেয়ার যেই চেয়ারটিতে বাঁধা হতো মৃতদেহ এর পরের যে ধাপ সেটা হচ্ছে গিয়ে ধোয়া দিয়ে মানে আগুনের যে ধোয়া সেই ধোয়া দিয়ে মৃতদেহকে শুকিয়ে ফেলে এর জন্য আগুন জ্বালিয়ে সেই আগুনের উপরে রাখা হতো চেয়ারটিকে মানে সাঙ্গা চিল যেটা তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না মানে আমরা যেভাবে হচ্ছে গ্রিল্ড চিকেন করি না বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে গ্রিল্ড চিকেনে যেরকম হয় যে আগুনের যে তাপ সেটাকে ব্যবহার করা হয় আর এখানে মূলত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে ধোয়া মানে ধোয়া দিয়ে একদম পুরো শরীরকে শুকিয়ে ফেলা হতো এরপর আসতো হচ্ছে পরবর্তী ধাপ মানে কুচকে যাওয়া যে দেহটা আছে ধোয়া দিয়ে যে দেহটাকে হচ্ছে শুষে ফেলা হয়েছে সেই দেহটাকে সূর্যের আলোতে রেখে দুদুয়ান এক ধরনের অনুষ্ঠান পালন করত আত্মীয় ও সমাজের বয়োজ্যেষ্ঠরা উদ্দেশ্য যে চামড়ার উপরের যে অংশটা আছে সেটা ছাড়িয়ে নেওয়া এবং স্থানীয় লতাপাতা এবং শেকড় বাকড় দিয়ে বিশেষ এক ধরনের ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক এবং এটার মাধ্যমে এমন ব্যবস্থা করা হতো যাতে ওই ধোয়া মৃতদেহের নাক মুখ দিয়ে প্রবেশ করে এবং ইবোলাইরা মনে করত যে এর ফলে শরীরের ভেতরে যদি আর কোথাও কোনো পানীয় থাকে সেটাও শুকিয়ে যাবে তো এরপর লাস্ট স্টেজে মানে মমিকে শেষ বিদায় জানানোর জন্য একটা বিশেষ পদ্ধতি বা রিচুয়াল করা হয় মমিকে হচ্ছে কোলে বাও দিয়ে কয়েক স্তর ঢেকে একটা কাঠের কফিন তৈরি করা হয় এবং এই কফিনের মধ্যে মায়ের পেটে শিশু যেভাবে থাকে না ঠিক সেভাবে হচ্ছে রাখা হয় এবং তারপরে হচ্ছে তাকে শেষ বিদায় জানানো হয় এবং শেষ বিদায়ের এই অনুষ্ঠানটিতে নানা আচার অনুষ্ঠান পালন করতে করতে বয়ে নিয়ে যেতে হয় পাহাড়ি কোনো একটা গুহায় এবং সেখানে তাকে রেখে দিয়ে সমাপ্ত হয় তার শেষকৃত্য মানে এই প্রক্রিয়ার মাধ্যমে মমিকরণ প্রক্রিয়াটি শেষ হয় ইবোলাইদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যেই গুহায় রাখা হয় মানে একবার প্রথমবার যখন রাখা হয় সেখান থেকে আর বের করা যাবে না মানে এতে করে তারা এটা বিশ্বাস করে যে যদি ওই গুহা থেকে সেই মমিটিকে বের করা হয় তাহলে তার আত্মা কষ্ট পাবে শুধু তাই নয় তারা এটাও বিশ্বাস করে যে এরকম কাজ করলে তাদের জীবনে নেমে আসতে পারে অভিশাপ বা নানান দুর্যোগ ইবোলাইদের বসবাস হচ্ছে ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে এবং তাদের সমাধি গুহার অবস্থানও দুর্গম এলাকায় এই গুহাগুলোতে খুব সহজে যাওয়া যায় না এবং এই গুহাগুলোর দূরত্ব অনেক মানে এক গুহা থেকে আরেক গুহাতে যেতে চার পাঁচ ঘন্টার মতো সময় লাগে ফিলিপাইনের সরকার আবার এই মমিগুলোকে রক্ষা করার জন্য বা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও এই মমিগুলোকে আসলে রক্ষা করা যায় না এর কারণটা হচ্ছে এই মমির বা সমাধির যে গুহাটা আছে বা গুহাগুলো আছে সেগুলো আসলে দুর্গম এলাকায় সেখানে আসলে খুব দ্রুত মুভ করা যায় না যার কারণে এখানে মমি চুরির ঘটনা ঘটে এখান থেকে একটা মমি চুরিও হয়েছিল এবং সেই মমি চুরির ঘটনাটা হচ্ছে উনিশশো সালের এবং যে মমিটি চুরি করা হয়েছিল সেই মমির সারা গায়ে মানে দেহে ওই ব্যক্তির সারা দেহে হচ্ছে অনেক ট্যাটু ছিল এবং ধারণা করা হয় যে এই মমিটা প্রায় পাঁচশো বছর আগে মানে ইবোলাইরা সর্বশেষ যে মমিগুলো তৈরি করেছিল সেই সর্বশেষ মমিগুলোর মধ্যে একটি ছিল এই মমিটা এই মমি গবেষণা করে অনেক তথ্য জানা গিয়েছে যেমন এই মমির যে দেহটা রাখা হয়েছে মমিতে সেই মমিটা হচ্ছে নেতা গোছের কেউ একজন ছিলেন এবং ইবোলাইদের কাছে তিনি ছিলেন আধা দেবতা আধা মানুষ কারণ তার শরীরে যে ট্যাটুগুলো ছিল সেই ট্যাটুগুলো এই বিষয়গুলোকে ইঙ্গিত দেয় এটা ফায়ার মমিগুলোর মধ্যে একটা বিখ্যাত মমি ছিল যার কারণে চুরি হবার পর ফিলিপাইনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা আটশাট বেঁধে নেমে যায় এই মমিটিকে উদ্ধার করার জন্য এবং পরবর্তীতে ইনভেস্টিগেশন করে এটা জানা যায় যে এই গুহা থেকে মানে সমাধি গুহা থেকে এই বিখ্যাত মমিটিকে সরিয়ে ফেলেছিলেন ফিলিপিনো একজন পাদ্রী এবং পরবর্তীতে সার্কাসের এক প্রদর্শনী থেকে এই মমিটিকে উদ্ধার করা হয় এবং তারপরে যেটা করা হয় আবার বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে বা বিভিন্ন আচার বা রীতিনীতি পালনের মাধ্যমে যে গুহায় থেকে এই মমিটিকে চুরি হয়েছিল সেই গুহাতেই তাকে ফিরিয়ে দেয়া হয় এখানে আসলে মমি চুরির ব্যাপারটা খুবই কমন একটা ব্যাপার কারণ দু সালের দিকে বেশ কয়েকটি আগুন মমি চুরি হয়ে যায় এবং পরে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে এই মমিগুলোকে কিনে নেয় তারপর দু সালে আবার আটটি মমি ফিরিয়ে দেয়া হয় তবে এখনও বেশ কয়েকটি আগুন মমি রয়েছে পৃথিবীর বিভিন্ন সংগ্রাহকদের কাছে এখানে আসলে একটা প্রশ্ন জাগ্রত হতে পারে যে সংগ্রাহকরা বা কালেক্টররা যে মমিগুলো কেনে তারা এগুলো দিয়ে কি করে এখানে আসলে বিভিন্ন কাজ হতে পারে এই মমিগুলো দিয়ে তারা হয়তো অনেক চড়া মূল্যে বিভিন্ন মিউজিয়ামে হয়তো এই মমিগুলোকে বিক্রি করে দিতে পারে বা কোনো কাছে হয়তো বা বিক্রি করে দিতে পারে এরকম নানান কাজে হয়তো তারা এগুলোকে ব্যবহার করতে পারে ফিলিপাইনের বিভিন্ন স্থানীয় গুহায় এখনও এই ফায়ার মমিগুলো আছে এবং ইবোলাইরা আজও তাদের পূর্বপুরুষদের যে মমিগুলো আছে সেগুলোকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাই হোক একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করলাম আমি জানি না যে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে এই ফায়ার মমির ব্যাপারটা সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে আমি এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি এবং বিরতির পর এসে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো জানতে শুনতে আমার সাথেই থাকুন